আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীনা মোহাম্মদ আলা আলহি ও আসহাবি আজমাইন প্রিয় দর্শক রিসাত হাদিস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজ সাহিব ও খারিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব আজকে আমরা হাদিসে জিব্রিল দিয়ে শুরু করব ইনশাল্লাহ এবং এক্ষেত্রে এর যে পরিচ্ছেদ সেটি উল্লেখ করে পুরো হাদিসটি আপনাদেরকে শোনাবো এবং তারপরে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ইমাম বুখারি রাহমাহুল্লাহ যেই বাবটিতে হাদিসে জিব্রিল নিয়ে এসছেন সে বাবটির শিরোনাম দিয়েছেন বাবু সুআল জিব্রিলা النبي صلى الله عليه وسلم عن الإيمان والإسلام والإحسان وعلم الساعة জিব্রিল সালাম নবী সাল্লাহ আলহাসাল্লামকে ইমান ইসলাম এহসান এবং কেয়ামতের জ্ঞান সম্পর্কে যে প্রশ্ন করেছিলেন সে প্রসঙ্গে পরিচ্ছেদ وبيان النبي صلى الله عليه وسلم له ثم قال جاء جبريل عليه السلام يعلمكم دينكم فجعل ذلك كله دينا وما بين النبي صلى الله عليه وسلم لوفد عبد القيس من الإيمان وقوله تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه বাবের শিরোনামের সাথে জুড়ে দেওয়া এই অংশের অর্থ হচ্ছে জিব্রু আলাহিসাল্লাম রাসুল্লাহ সাল্লা সাল্লামের সেই প্রশ্নের উত্তরে যে বর্ণনা দিয়েছেন সে প্রসঙ্গে এরপর আলাইহিস সালাম আসলেন রাসুসাল্লাহ সাল্লাম বললেন যে জিবরুল সালাম আসলেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পুরোটাকেই এর পুরোটাকেই অর্থাৎ ইমান ইসলাম এবং এহসান পুরোটাকে দিন হিসাবে উল্লেখ করেছেন এবং নবী সাল্লা সাল্লাম আব্দুল কায়েস গোত্রের কাছে ইমানের যে বর্ণনা দিয়েছেন সে প্রসঙ্গে আর আল্লাহ তালা সে বাণী প্রসঙ্গে এই পরিচ্ছেদ যেখানে তিনি বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসন্ধান করে তার কাছ থেকে সে দিনকে কখনোই গ্রহণ করা হবে না সুর আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত এখানে যে হাদিসটি ইমাম বুখারি নিয়ে এসছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস যা হাদিস জিব্রিল নামে বিখ্যাত যদিও হাদিস জিব্রিলের আরও কিছু কিছু বর্ণনায় হয়তো আরও কিছু কিছু বক্তব্য বেশি এসেছে কিন্তু আজকে আমরা এখানে প্রিয় দর্শক ইমাম বুখারি হাদিসে জিব্রিলের যে ভাষ্য নিয়ে এসেছেন সেটি আলোচনা করব এবং সেখানে আমরা দেখব যে কি গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে এসেছে এবং প্রয়োজনে আমরা হয়তো অন্যান্য রেওয়ার থেকে আরও কিছু কথা এখানে অ্যাড করার চেষ্টা করব ইনশাল্লাহ يقول الإمام البخاري رحمه الله حدثنا مسدد قال حدثنا إسماعيل بن إبراهيم أخبرنا أبو حيان التيمي عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم بارزا يوما للناس فأتاه جبريل فقال ما الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه وبلقائه ورسله وتؤمن بالبعث قال ما الإسلام؟ قال الإسلام أن تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال ما الإحسان؟ قال أن تعبد الله كأنك تراه فإن لم, يكن فإن لم تكن تراه فإنه يراك قال متى الساعة؟ قال ما المسؤول عنها بأعلم من السائل وسأخبرك عن أشراطها إذا ولدت الأمة ربها وإذا تطاول رعاة الإبل البهم في البنيان في خمس لا يعلمهن إلا الله ثم تلا النبي صلى الله عليه وسلم إن الله عنده علم الساعة الآية ثم أدبر فقال ردوه فلم يروا شيئا فقال هذا جبريل جاء يعلم الناس دينهم قال أبو عبد الله جعل ذلك كله من الإيمان ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তার নিজের সনদে এই হাদিসটি আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে আবু রাদি আল্লাহ আনহু বলেছেন যে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার জনসমক্ষে উপবিষ্ট ছিলেন এরপর জিব্রিল আসলেন তিনি এসে জিজ্ঞেস করলেন ইমান কি তখন নবী সাল্লা সাল্লাম বললেন ইমান হচ্ছে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে এবং মালাকদের প্রতি ফেরেস্তাদের প্রতি আর আল্লাহর গ্রন্থসমূহের প্রতি এবং আল্লাহর সাথে সাক্ষাতের প্রতি এবং তার রাসুলগণের প্রতি আর তুমি বিশ্বাস রাখবে পুনরুত্থানের প্রতি জিব্রিল আলহাম জিজ্ঞেস করলেন মাল ইসলাম ইসলাম কি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ইসলাম হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরিক করবে না এবং তুমি সালাদ কায়েম করবে জাকাত প্রদান করবে ফরজ জাকাত এবং তুমি রামাদানের সিয়াম পালন করবে জিব্রেল জিজ্ঞেস করলেন মাল এহসান এহসান কি নবী সাল্লা সাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখছ আর যদি তুমি তাকে দেখছ না বলে মনে করো তাহলে এটা মনে করবে যে তিনি তোমাকে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 আয়াতটা তিনি তেলাওয়াত করলেন এরপরে তিনি চলে গেলেন জিব্রিল চলে গেলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তাকে ফিরিয়ে আনো রুদ্দুহু তাকে ফিরিয়ে আনো ফালাম ইয়ারা ওসাই আন কিন্তু সাহাবারা গিয়ে কিছু দেখতে পেলেন না তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন হাদা জিব্রিল ইনি হচ্ছেন জিব্রিল যা আয়ু আল্লামুন্নাসাদিন আহম তিনি এসেছেন মানুষকে তাদের দিন শিক্ষা দেওয়ার জন্য আবু আবদুল্লাহ বলেন আবু আবদুল্লাহ বলতে এখানে বোখারিকে বোঝানো হয়েছে আবু আবদুল্লাহ বোখারি রাহেমাহল্লা তিনি বলেন এই হাদিসটিতে এসব কিছুকেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিন হিসাবে নির্ধারণ করে দিয়েছেন অর্থাৎ যতগুলো আলোচনা হয়েছে যতগুলো বিষয়ে প্রত্যেকটাই দিন হিসেবে তিনি উল্লেখ করেছেন তিনি নির্ধারণ করেছেন যেহেতু জিব্রিল আলাইসাল্লাম এসেছিলেন এবং তিনি প্রশ্ন করার মধ্য দিয়ে নবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে গুরুত্বপূর্ণ তথ্য অন্যান্য সকল সাহাবিদের সামনে বের করে আনলেন প্রশ্ন করার মধ্য দিয়ে ফলে এই হাদিসটি ইমান ইসলাম এবং এহসান শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস এতটাই গুরুত্বপূর্ণ যে প্রিয় দর্শক আমাদের প্রত্যেকেরই উচিত এই হাদিসটি মুখস্থ করে ফেলা এই হাদিসটি নিজে ভালো করে বোঝা অধ্যয়ন করা এর ব্যাখ্যা পড়া এবং আমাদের সন্তানদেরকে এটি মুখস্থ করানো এবং যাতে তারা তাদের শিক্ষা জীবনের শুরুতেই হাদিসে জিব্রিলের বিষয়গুলো সম্পর্কে সঠিক এবং সম্যক ধারণা লাভ করতে পারে সেই ব্যবস্থা করা আমাদের জন্য অত্যন্ত বাঞ্ছনীয় এবং সঙ্গত একটা সুন্দর জেনারেশন যদি আমরা গড়তে চাই একটা ভালো প্রজন্ম যদি আমরা গড়তে চাই তাহলে হাদিসে জিব্রুলের মূল থিমটা তাদের কাছে স্থানান্তর করতে হবে তাদের চিন্তা জগতে তাদেরকে দিতে হবে যেন তারা এই চিন্তার আলোকেই এই আকিদা এবং এই জ্ঞানের আলোকেই নিজেরা আলোকিত হয় সমাজকে আলোকিত করে দেশকে এবং বিশ্বকে আলোকিত করে আসুন আমরা দেখি যে রসুল সাল্লা সাল্লাম এখানে কি বলেছেন প্রথমেই আবু আল্লাহ তালাহু তিনি উল্লেখ করেছেন যে জিবরি আলাহিসাল্লাম আসলেন সে সময় চারিদিকে লোকজন ছিল যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসের ভাষ্য হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম একবার জনসমক্ষে উপস্থিত ছিলেন উপবিষ্ট ছিলেন তার মানে হচ্ছে প্রচুর জনসমাগম সেখানে ছিল জনসমাগম মানে হচ্ছে সেখানে কেরাম ছিলেন এমত অবস্থা একজন লোক আসলেন এ হাদিসে সরাসরি বলছে ফাতাহু জিব্রিল জিব্রিল তার কাছে আসলেন কিন্তু অন্যান্য হাদিসে এসছে যে একজন ব্যক্তি এ সময় আসলো যিনি সাদিদু বায়াদ ধবধবে সাদা কাপড় পরিহিত ছিলেন শরিদু সওয়াদ শার কালো কুচকুচে চুল তার ছিল এভাবে বর্ণটা এসছে এবং লাইওরা আলিহ সফর তার উপর সফরের কোনো নিদর্শন কোনো আলামত দেখা যাচ্ছিল না ধবধবে সাদা সুন্দর চুল আচড়ানো কালো কুচকুচে চুল বিশিষ্ট একজন ব্যক্তি স্বাভাবিকভাবে যখন আসবে তখন আমরা বুঝবো যে তিনি ধবদুরস্ত হয়ে এসেছেন এবং সফর করে আসেননি কারণ সফর থেকে আসলে মানুষের কাপড় সাদা ধবধবে থাকে না সেখানে ময়লা লাগে এবং তার চুলটা সুন্দর আঁচড়ানো এবং কুচকুচে থাকে না বরং চুলের মধ্যে বালু থাকার কারণে চুলের রংটাও ফ্যাকাশে হয়ে যায় ফলে এই বর্ণনাগুলো থেকে বোঝা গেল যে এরকম একটা বেশ ধারণ করে জিবুল সালাম আসলেন একজন মানুষের বেশ ধারণ করে যাকে সাহাবাইকার চিনতে পারলেন না তাদের পারস্পরিক আলোচনা থেকে এবং মুখ চাওয়া চাই থেকে যেটা অন্যান্য রেওয়াজ থেকে আমরা জানি তাতে বোঝা গেল যে তারা এই লোকটি কে তারা বুঝতে পারছেন না তারা চিনতে পারছেন না অথচ অত্যন্ত সুন্দর চেহারা বৈশিষ্ট্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন অত্যন্ত স্মার্ট এক ভদ্রলোক হিসাবে তিনি আসলেন আমরা হাদিসের শেষে গিয়ে দেখলাম যে রাসুল সাল্লা সাল্লাম সাহাবাদের কাছে তার পরিচয় তুলে ধরেছেন হাদিসের শুরুতে যদিও বলা হয়েছে হচ্ছে জিব্রিল কিন্তু তখনও সেখানকার উপস্থিত জনসমষ্টি কিন্তু তাকে চেনেন না এটা হাদিসে ভাষ্যে এসেছে জিব্রিল তার কাছে আসলেন কিন্তু এই ঘটনাটা যখন এভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে শুরু হয়ে ঘটছিল তখন কিন্তু সাহাবাই কেরাম তারা কেউ তাকে চিনতে পারছিলেন না এখানে জিব্রুল সালাম যেহেতু হাদিসের শেষ ভাগে বলা হয়েছে হ্যাঁ দ্য জিব্রিল আতাকুম ইউআল্লিবুকুম দিন আকুম এ হচ্ছেন জিব্রিল যে তোমাদের কাছে এসেছেন তোমাদের দিনকে শিক্ষা দেওয়ার জন্য তাহলে এখানে জিবরুল সালাম তিনটা বিষয় শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা জিনিস এখানে জয়েন করেছেন এক ইমান আরেকটা ইসলাম আরেকটা এহসান এবং তিনি একটা একটা প্রায়োরিটি দিয়ে শুরু করেছেন অবশ্যই বোঝা যায় এই তিনটা বিষয়ের মধ্যে যেটা দিয়ে শুরু করবেন তিনি সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তারপরে তারপরেরটা এবং শেষটা হচ্ছে তারপরে এভাবে এখানে আমাদের শিক্ষার বিষয় এটাই যে আমরা যখন আমাদের সন্তানদেরকে শেখাতে যাব তখন প্রায়োরিটিটা সেট করব কি করে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার উপাদান উপকরণ সেটা আমরা ঠিক করব কি করে সেটা ঠিক করব আমরা হাদিসে জিব্রের আলোকে প্রিয় দর্শক এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি জিব্রিল আলহাম এসেই যে প্রথম প্রশ্নটি করলেন সেটি হল মাল ইমান ইমান কি তাহলে বোঝা গেল যে মুসলমানদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমান ইমান কিন্তু জানারও বিষয় ইমান শুধুমাত্র বিশ্বাসের বিষয় নয় যে আমি বিশ্বাস করলাম ব্যাস ইমান হয়ে গেল ইমানের অস্তিত্ব পাওয়া গেল ইমান প্রতিষ্ঠিত হয়ে গেল ইমানের যে বিষয়গুলো আছে মৌলিক বিষয়গুলো আছে যেটা এই প্রশ্নের উত্তরে রাসুল সাল্লাহ সাল্লাম তুলে ধরেছেন সে বিষয়গুলো সবই জ্ঞানের বিষয় এবং এই জ্ঞানের মূল উৎস হচ্ছে ওয়াহি ইমানের এই বিষয়গুলো হচ্ছে আকিদার মূল চ্যাপ্টার ইসলামী আকিদার এবং সেখানে সবকিছুই হচ্ছে ওহি নির্ভর কারণ ইমানটার এই মৌলিক বিষয়গুলো হচ্ছে ইমান বিল গায়েবের অংশ গায়েব তথা অদৃশ্য বিষয়সমূহের প্রতি ইমানের অংশ এবং সেখানে ওয়াহি ছাড়া ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা অভিজ্ঞান কিংবা সাইন্টিফিক গবেষণা এগুলো কোনো কাজে আসবে না এই বিষয়গুলো এজন্য আমাদের ক্লিয়ার হওয়া দরকার তাহলে ইমান মানে যে যেভাবে আন্দাজে বিশ্বাস করলো সেটা নয় ইমানটা হতে হবে এলেম নির্ভর এবং এই এলেমটা হবে ওহি নির্ভর এবং এভাবেই ইমানটাকে আমাদের নিজেদের জানতে হবে বুঝতে হবে ইমান আনতে হবে এবং ইমানটা কন্টিনিউয়াসলি ফর ইভার এটাকে পোষণ করতে হবে আর এক্ষেত্রে ইমানের বিষয়গুলোকে কখনোই সায়েন্টিফিক গবেষণার আলোকে নির্ধারণ করে নিজস্ব মতামত দেওয়ার কোনো সুযোগ থাকবে না এবং সেটি আমরা রাসুল সাল্লাহ সাল্লামের জবাব থেকে আজ করতে পারি তিনি জিবির আলাহিসাল্লাম তাকে যখন ইমান কি প্রশ্ন করেছিলেন তার উত্তরে বললেন মাল ইমান কালা আল ইমান ও অ্যান্টু মেনাবিল্লাহ ইমানটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান রাখবে এখানে শব্দের বিশ্লেষণে তিনি যাননি ইমানটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান রাখবে তার মানে হচ্ছে ইমানটা তো আসলে এর এর যে শাব্দিক অর্থ এটা সবারই জানা যেহেতু সেখানে সবাই আরবি ভাষাভাষী ছিলেন ইমান শব্দটা তাদের কাছে কোনো নতুন শব্দ ছিল না অতএব ইমানের আলাদা কোনো সংজ্ঞার প্রয়োজন নেই ইমান বলতে কি ইন্ডিকেট করা হয়েছে সেটা তিনি এবং তারা সকলে জানতেন ফলে এখানে ইমানের মূল বিষয়গুলো কি স্তম্ভগুলো কি এবং ইমান আনতে হবে কিসের প্রতি এখানে আসলে মূলত প্রশ্নের মূল সুর ছিল সেটাই এবং সেজন্যই রাসুল সাল্লা সাল্লাম ইমানের অন্য কোনো সংজ্ঞায় না গিয়ে তিনি বলেছেন ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমান পোষণ করা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা বিশ্বাস পোষণ করা ওমেরা ইকাতিহি এবং আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস পোষণ করা তার গ্রন্থগুলোর প্রতি কিতাব এখানে আছে অকুতুবিহি কুতুব শব্দটি কিতাব শব্দের বহুবচন এবং কিতাব বলতে এখানে বোঝানো হচ্ছে আসমানি কিতাব যেগুলো মহান আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের উপর নাজিল করেছিলেন এই প্রিয় বান্দারা হচ্ছে তার নবী অথবা রাসুল তাদের কাছে যে কিতাবগুলো তিনি নাজেল করেছেন সেই কিতাব যেগুলো সংবাদ আমাদের কাছে ওহির মারফতে এসেছে সেগুলোর প্রতি বিশ্বাস পোষণ করা ওয়াবে এবং আল্লাহর সাথে সাক্ষাতের প্রতি বিশ্বাস রাখা যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে ওয়ারুসুলহি এবং রাসুলগণের প্রতি বিশ্বাস রাখা ওয়াত মিনাবিল বাথ আর পুনরুত্থানের প্রতি পুনরুত্থানের প্রতি পুনরুত্থানটা হবে কেয়ামতের পরে কেয়ামতের যখন সঙ্গে ফুৎকার দেওয়া হবে সকল মানুষ সকল প্রাণী সব মরে যাবে তখন আবার দ্বিতীয় সিংহা ফুৎকারের পরে সবাই পুনরুত্থিত হবে এটা হচ্ছে পুনরুত্থান অতু মেনাবিল বাস আর এখানে বলা হয়েছে অবিলে কাহি আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎটাও হবে কিন্তু আখিরাতে তাহলে পুনরুত্থান এবং লেখা দুটো আখিরাতকে ইন্ডিকেট করা হয়েছে দুটো পুনরুত্থান আগে এবং লেকাটা হচ্ছে পরে মৃত্যুর পরে কেয়ামতের পরে পুনরুত্থান হবে আগে এটা আখেরাতের একদম প্রাথমিক পর্যায় এবং মানে কেয়ামতের পর প্রাথমিক পর্যায় তারপরে হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ তো এখানে তকদিরের বিষয়টি এই বর্ণনায় আসেনি প্রিয় দর্শক সেটি আমরা দেখি যে অন্যান্য রেওয়াতে এসেছে কারণ হাদিসে জিব্রিলের মধ্যেই যেটা পূর্ণাঙ্গ সব রেওয়াতগুলো একসাথ করলে আমরা পাই সেটি হচ্ছে ছয়টি এ মানে ছয়টি রোকনের কথা সেখানে এসেছে সেটি হচ্ছে তুমিনা ও মালা ইকেতিহি ও কুতুবিহি ও রসুলিহি উলিয়মিল আখরি ওয়াল কদরি খৈরিহি ওয়াশারিহি কোরআনের মধ্যে প্রথম পাঁচটা এসেছে তাকদিরের প্রতি ইমান এটি এসেছে হাদিসে জিব্রিলের মধ্যে তাহলে কোরআনের পাঁচটা এবং এখানে সে পাঁচটা আবারও রিপিটেডলি বলা হয়েছে আর ষষ্ঠটা হচ্ছে তাকদিরের প্রতি ইমান তাকদিরের বিষয়ে বিচ্ছিন্নভাবে আল কোরআনে বহু আয়াতে ঘটনা তুলে ধরা হয়েছে আমরা ইনশাল্লাহ এসব বিষয়ে যখন প্রসঙ্গ আসবে তার উপর আমরা আলোচনা করব আলাদাভাবে তবে এই প্রথম প্রশ্নের উত্তর আমরা দেখছি যে ইমানকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পরিচিত করেছেন তার ছয়টা রোকন উল্লেখ করার মধ্য দিয়ে আমরা বলেছি যে হাদিসে যে ব্রিলের সবগুলো রয়েত একসাথ করলে আমরা দেখি যে ইমানের ছয়টা রোকন বা স্তম্ভ এখানে উল্লেখ করা হয়েছে আমরা এই স্তম্ভগুলো আরো বিশদভাবে জানার এবং বোঝার চেষ্টা করব অন্য কোনো আলোচনা ইনশাআল্লাহ